রসুলপুর ময়দানের তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন উনিশ দুই দুই হাজার ষোলো রোজ শুক্রবার দ্বিতীয় দিনের আখেরি মোনাজাত মোনাজাত করছেন চার তরিকার পীরে মোকাম্মেল বাংলাদেশ জামিয়াতুল সালেকিনের আমিরুল উমারা আল জামিয়াতুল আরবিয়া বাইতুল উলুম রসুলপুরের সুযোগ্য পরিচালক আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ বাংলা ভারতের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক নেতা চার তরিকার পীরে মোকাম্মেল আলহাজ হজরত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেসারি আলহাজ হজরত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেসারি পীর সাহেব রসুলপুরি আজকের জন্য আখিরি মোনাজাত হয়ে যাবে আচ্ছা শুনে আসতে আমার কথা শুনে আগে বুকে হাত দিয়া কেউ বলতে পারবেন যে আমার কোনো গুণা নাই পৃথিবীতে আমরা যখন আসছিলাম তখন কি আমরা গুণামুক্ত ছিলাম না গুণাযুক্ত ছিলাম এখন কি আমরা গুণামুক্ত আছি গুণাযুক্ত হয়ে গেছি একমাত্র নবী রসুন ছাড়া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 দুষ্ট বলে ডাক দিও দুশ্মন বলে ডেকো না রহমতের কোলে তুলে নিও শয়তানের কোলে ঠেলে দিও না ইমানের টিকিট দেওয়া খবরে নিও বিনা টিকিটে নিও না ডানে হাতে আমল আমা দিও বাম হাতে দিও না আল্লাহ আমরা বায়াত হইতেছি নেপাক মুক্ত অন্তরে চার তরিকায় চিস্তিয়া آدریا مجاہدیہ نقشہ بندیا طریقہ خادم فقیر عبد المتی نثاری خاطر پیر دھوچی خلیفہ الحاج مولانا محدث مفسر مرحوم মুফতি আব্দুল খালেক বর্ধমানী নিসবত মাদানী নিসবত গুঙ্গুহি আইয়ুবি আনসারি সাহেব আল্লাহ চার তরিকার ফয়েজ বরকত নেয়ামত ইমানি নূর আমলি নূর বাতিনি নূর নসিব কর তোমার হাবিবের জমাতে তোমার আউলিয়াগণের জমাতে আমায় সামিল করো দাখিল করো আমিন সুম্মা আমিন ছেড়ে দিন বাবা ছেড়ে দিন নূতন যারা মুরিদ হয়েছেন তারা একটু দাঁড়ান নূতন যারা মুরিদ হয়েছেন এখন যে আমি রসুলপুরের হজরতের কাছে মুরিদ হইলাম এরকম নিয়ত যারা করেছেন দাঁড়িয়ে যান আজ থেকে তোমরা আমার রুহানি সন্তান ডান হাত উঁচু করো বলো হে আল্লাহ মুর্শিদের হাতে অঙ্গীকার করছি শরিয়াতের আদেশ নিষেধ মেনে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করব আমাকে তৌফিক দাও তোমার ভালোবাসা তোমার রসুলের ভালোবাসা কোন মুর্শিদের ভালোবাসা আমায় দান করো আমি সুম্মা আমি হাত নামান দাঁড়িয়ে থাকুন এক নম্বর সবক বাতানো হবে আগামীতে শেষের দিন সবকের বই নিয়ে যাবেন আর প্রথম সবক আদায় করিবেন নূতন যারা মরিদ হয়েছেন মেয়ে লোকেরা চুপে চুপে পুরুষরা মধ্যম আওয়াজে সবক আদায় করবেন বসুন আলহামদু শরীফ একবার কুলু আল্লাহ শরীফ তিনবার দরুদ শরীফ এগারো বার পাঠ করুন কবরবাসীদের জন্য এইটাই প্রকৃত ইসালে সব রসুলপুরে যে সমস্ত রামায়করাম বয়ান করে সকলের বয়ান মেমোরি করা হয়েছে এই মেমোরি বিক্রি হয় মেমোরি নিয়ে যাবেন আপনারা অনেক দরকারি কথা জানতে পারবেন মসজিদের দক্ষিণ পাশে যারা নামাজ পড়বে নামাজ পড়তে হবে তো মোনাজাতের পর কাতারের নকশা করবেন মোনাজাতের সাথে সাথে আদান দেওয়া হবে اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين